حميد مجيد মোহতারাম হজরত সদর জলসা উপস্থিত হজরত ওলামা ইকরাম দিগার মোয়াজ মেহমানান গ্রামী এবং আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষার প্রাণ কেন্দ্র বাংলাদেশের মাটি ও মানুষের প্রাণ কেন্দ্র হাটহাজারি মাদ্রাসার বরকত পরশিত এই অঞ্চলের ওলামা একরাম এবং ধর্মপ্রাণ মানুষদের একটি সামাজিক সংস্থা আলামিন সংস্থার উদ্যোগে আজকে আয়োজিত হচ্ছে তিন দিন ব্যাপী আজিম উসাল মাহফিল হজরত ওলামা একরামের এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মিলন মেলা সংক্ষিপ্ত পর্যায়ে কিছু কথা বলবার জন্য অনেক দূর থেকে আমরা এখানে আমন্ত্রিত পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরতুল আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াতখানা আমি আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি মোহতারম হাজরিন আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জীবনের গুরুত্বপূর্ণ সমস্যার সহজ সমাধান দিয়েছেন মানুষের ব্যক্তি জীবন এবং সমাজ জীবনের রাষ্ট্র জীবনের সবচেয়ে জটিল সমস্যার সবচেয়ে সহজ সমাধান আল্লাহর কোরআন মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে মানুষের জীবনে সবচেয়ে যেই কঠিন সমস্যাটা আজকের এই আধুনিক পৃথিবীতেও মানুষ ফেস করে থাকে সম্মুখীন হয়ে থাকে সেটি হলো মানুষের অর্থনৈতিক সমস্যা সেটি হলো মানুষের জীবন জীবিকার সমস্যা আল্লাহর পাক কালাম পবিত্র কোরআনে পাক এই সমস্যার অত্যন্ত সহজ সমাধান দিয়েছে আল্লাহ বলেছেন লাউ আন্না আহলাল কোরআ মানু আত্মাকাও যদি দুনিয়ার কোনো জনপদের মানুষ কোনো দেশের নাগরিক কোনো এলাকাবাসী কোনো শহরবাসী কোনো গ্রামবাসী তারা দুটি শর্ত পূরণ করে প্রথম শর্ত হল আমানু তারা সাচ্চা এবং পাক্কা ইমানদার হয়ে যায় ওয়াত্তাকাও এবং তারা যদি তাকওয়ার জিন্দগি অবলম্বন করে অর্থাৎ ইমান এবং তাকওয়া এই দুই শর্ত যদি কোনো দেশের মানুষ কোনো দেশের জনগণ পূরণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াদা করেছেন আল্লাহ কথা দিয়েছেন লাফাতাহানা আলাইহিম বারাকাতিমিনাসমা ইবার সে জাতির জন্য সে অঞ্চলের মানুষের জন্য সেই মানব গোষ্ঠীর জন্য আমি আল্লাহ পাক আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ারগুলো খুলে দিব মোহতারাম হাজরিন আল্লাহ পাক রাব্বুল আলমিন যদি বরকতের দুয়ার খুলে দেন কি হবে মানুষের ব্যক্তিগত জীবন থেকে এবং সামষ্টিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন থেকে অভাব দূর হয়ে যাবে এটা হলো আল্লাহর কোরআনের একটি ঐতিহাসিক এবং অবিসংবাদিত অর্থনৈতিক বিধান এটা ইকোনমিক্যাল থিওরি এটা অর্থনীতির একটি থিওরি এবং একটি তথ্য আল্লাহ পাক রাব্বুল আলমিন তার কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন যে ইমান এবং তাকবার মাধ্যমে আল্লাহ পাক মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করবেন মোহতারাম হাজরিন স্বাভাবিকভাবেই বিষয়টায় প্রশ্ন আসতে পারে যে ইমান এবং তাকওয়ার মাধ্যমে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে কিভাবে বরং আমরা তো দেখি বাহ্যিকভাবে তার বিপরীত যারা সমাজের মধ্যে ইমানদারি এবং তাকওয়া পরহেজগারি নিয়ে চলাচল করে হালাল হারাম বাস বিচার করে চলে ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করে চলে সমাজে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারাই হলো দরিদ্র এবং অভাবী শ্রেণী পক্ষান্তরে যারা হালাল হারামের বাস বিচার নাই ইমান এবং তাকওয়ার কোনো পরোয়া নাই সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে মানুষের সম্পদ অন্যায়ভাবে জবরদখল করে পেশি শক্তির বলে চাঁদাবাজি করে মাস্তানি করে টেন্ডারবাজি করে জনগণের সম্পদ চুরি করে গম চুরি করে দেশের সম্পদ চুরি করে দেশের টাকা পয়সা দিয়ে ব্রিজ কালভার্ট নির্মাণ করবার সময় রডের বদলে বাঁশ দেয় এবং সিমেন্টের পরিবর্তে মাটি দিয়ে মানুষের জনগণের রাস্তাঘাট নির্মাণ করে একশো বছরের রাস্তা দেশের সম্পদ দশ বছরে ধ্বংস করে দেয় যারা এভাবে অন্যায় পথে হারাম পথে পয়সা উপার্জন করে বাহ্যিকভাবে দেখা যায় তারাই তো বিশাল বিশাল অট্টালিকা এবং প্রাসাদ নির্মাণ করে কালো টাকার পাহাড় গড়ে আর তাদের সেই কালো টাকার পাহাড়ের নিচে পড়ে সাধারণ মানুষ চিরে চেপটা হওয়ার অবস্থা কথা ঠিক মোহতারাম হাজরিন এটা হলো প্রশ্ন এই প্রশ্ন আল্লাহর কোরআনের এই আয়াতের উপর উত্থাপিত হতে পারে মনে রাখবেন এই প্রশ্ন আজকের নতুন প্রশ্ন নয় এই প্রশ্ন সেদিন থেকেই রয়েছে যেদিন থেকে আল্লাহর কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে কেয়ামত পর্যন্ত এই প্রশ্ন থাকবে তবে আশার বাণী হলো এই যেই দিন থেকে যতদিন পর্যন্ত এই প্রশ্ন আছে সেই দিন থেকে ততদিন পর্যন্ত এই প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব আছে মুফাসরিনে কারামগঞ্জ যুগে যুগে ইমান এবং তাকওয়ার মাধ্যমে কিভাবে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়া সম্ভব আল্লাহর কোরআনের এই থিওরির তারা বিশ্লেষণ করেছেন ব্যাখ্যা দিয়েছেন সংক্ষিপ্ত পরিসরে মুফসরিন কারামদের সেই কথার উদ্ধৃতি দিয়ে ইমান এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলমিন কিভাবে মানুষের অভাব দূর করবেন তার দুটি প্রশ্নের জবাব আমি আজকে আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই প্রথম জবাবটি বুঝবার জন্য আমাদেরকে আল্লাহর কোরআনের যে তাৎপর্যময় শব্দ বরকত আল বারাকাহ এই শব্দের তাৎপর্য বুঝতে হবে আমার আব্বাজান মরহুম হজর শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহমার কাদাহ তিনি বলতেন বরকতের অর্থ হল বারাকাত এই কথার অর্থ হলো অল্প তেলে মসমসা ভাজা তিনি কথ্য ভাষায় উপমা দিয়ে বোঝাতেন যে বরকত মানে হলো কি অল্প তেলে মসমসা ভাজা অল্প তেলে মসমসা ভাজা এর অর্থ হলো এই যে মানুষ যখন কোনো কিছু ভাজা খেতে চায় তখন প্রত্যেকটা মানুষেরই চাহিদা থাকে ভাজাটা যেন মসমসা হয় কিন্তু মসমসা করে ভাজতে হলে অনেক বেশি তেলের প্রয়োজন হয় অনেক বেশি ডুবন্ত তেলের মধ্যে কোনো জিনিস ভাজলেই সেটা মসমসা এবং খাস্তা হয় বন্ধুগণ যে ব্যক্তির নুন আনতে পান্তা ফুরায় সে অনেক বেশি তেল দিয়ে কিভাবে একটা জিনিস মশমশা করে ভাজবে তার তো অর্থের সংকট যে হালাল পথে পয়সা উপার্জন করে তার পক্ষে তো অনেক তেল দিয়ে মশমশা করে ভাজা সম্ভব না কথা ঠিক না বেঠিক আল্লাহর কোরআন বলতেছে বান্দা তুই ইমান এবং তাকবার পথ অবলম্বন কর আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোর একটা মাছ অথবা তোর একটা জিনিস আদা ছটাক তেল দিয়ে ওই রকম সুস্বাদু করে আমি প্রস্তুত করে দিব আমি তোর একটা জিনিস আদা ছটাক তেল দিয়ে এমন মসমসা সুস্বাদু করে ভেজে দিব হারামখোর দুর্নীতিবাস দেড় কেজি নয় দেড় মন তেল দিয়ে ওই পরিমাণ সুস্বাদু করে ভাসতে পারবে না লাও আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাত আল্লাহর কোরআন বলতে চায় দুনিয়ার মানুষ ইমান এবং তাকবার পথ অবলম্বন করো আল্লাহ পাক রব্বুল আলমিন ইমান এবং তাকবার মাধ্যমে তোমার জিন্দগির সমস্ত চাহিদাগুলো আল্লাহ কুদ্দতের মাধ্যমে পূরণ করবেন আল্লাহ কুদ্দতের মাধ্যমে পূরণ করবেন ওয়ার জুকুমিন হাইসুলাহতাসিব যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলমিন অকল্পনীয়ভাবে তার চাহিদাগুলো পূরণ করতে পারেন মোহতারাম হাজিরিন পৃথিবীতে মানুষ টাকা পয়সা উপার্জন করে সহায় সম্পদ উপার্জন করে দুনিয়াতে অর্থনীতি নিয়ে মানুষ গবেষণা করে আলোচনা করে আজ পর্যন্ত পৃথিবীতে অনেক অর্থনৈতিক দর্শন এবং মতবাদ আবিষ্কার হয়েছে দুনিয়াতে অনেক অর্থনীতিবিদ অতিক্রান্ত হয়ে গেছেন দুনিয়াতে সোশ্যালিজম সমাজবাদ এসেছে মানুষের অর্থনৈতিক চাহিদা পূরণ করবার জন্য দুনিয়াতে ক্যাপিটালিজম পুঁজিবাদ এসেছে মানুষের অর্থনৈতিক চাহিদা পূরণ করবার জন্য কালমার্স লেলিনরা অনেক মতবাদ দিয়েছে অনেক থিওরি দিয়েছে কিন্তু দোস্ত মানুষের জীবনের টাকা পয়সা উপার্জন করবার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা দুনিয়ার অর্থনীতিবিদরা নির্ধারণ করেছে সেটা হলো মানুষের জীবনের maximum satisfaction maximum satisfaction maximum satisfaction কাকে বলে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনের অর্থ হলো একজন মানুষের সর্বোচ্চ চাহিদা পূরণ হওয়া জিন্দগিতে সে যা যা চাবে তার সমস্ত চাহিদাগুলো পূরণ হওয়া তার স্ত্রী তার উপর সন্তুষ্ট থাকা তার সন্তান সন্ততিরা তার বাবার উপর সন্তুষ্ট থাকা তার বাবা মা সন্তানের উপর সন্তুষ্ট থাকা দুনিয়ার সমস্ত চাহিদাগুলো পূরণ হওয়া এটার নাম হলো ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন মোহতারাম হাজরিন এই যে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন সর্বোচ্চ চাহিদা পূরণ হওয়া দুনিয়ার কোন মানুষের আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আজ পর্যন্ত দুনিয়ার কোন কনভেনশনাল ইকোনমিস্ট প্রচলিত কোনো অর্থনীতিবিদ এমন কোনো থিওরি দিতে পারে নাই যেই থিওরির মাধ্যমে মানুষের সর্বোচ্চ চাহিদা পূরণ হতে পারে দুনিয়ার সোশ্যালিজম পারে নাই সমাজবাদ পারে নাই ক্যাপিটালিজম পারে নাই পুঁজিবাদ পারে নাই যদি পেরে থাকে একমাত্র আল্লাহর কোরআন পেরেছে কোরআনের অর্থনীতির মতবাদের থিওরি হলো এই ইমান এবং তাকওয়ার পথ অবলম্বন করো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমান এবং তাকওয়ার মাধ্যমে তোমার জিন্দগির অধিকাংশ চাহিদা আল্লাহ পূরণ করবেন ঠিক মোখতারাম হাজিরিন বিস্তারিত আলোচনার সময় নাই দৃষ্টান্তের মাধ্যমে আমরা কথা প্রমাণ করতে পারি যে ইমান এবং তাকওয়ার পথ যারা অবলম্বন করে তারা সমাজে অর্থ সম্পত্তি তাদের কম থাকতে পারে টাকা পয়সা কম থাকতে পারে সোনা দানা তাদের কম থাকতে পারে ব্যাংক ব্যালেন্স তাদের কম থাকতে পারে আকাশ ছোঁয়া রাজপ্রাসাদ তাদের না থাকতে পারে জমিদারি তাদের না থাকতে পারে ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার ডিপোজিট তাদের না থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে একবিংশ শতাব্দীতে আজও এর জ্বলন্ত দৃষ্টান্ত বিদ্যমান যারা ইমান এবং তাকবার পথ অবলম্বন করে আল্লাহ পাক তাদের জিন্দগির কোনো চাহিদা অপূর্ণ রাখেন না মোহতারাম হাজরিন একবিংশ শতাব্দীতে আল্লাহর এ জমিনে তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো মাদারেসে কৌমিয়া মাদারেসে কৌমিয়া এই মাদ্রাসাগুলোতে যারা আল্লাহর কোরআনের খেদমত করে এই মাদ্রাসাগুলোতে যারা আল্লাহর দিনের খেদমত করে ইমান এবং তাকবার ভিত্তিতে তাওয়াক্কুলান আল্লাহ আল্লাহর উপর নির্ভর করে ভরসা করে যারা জীবন যাপন করে দোস্ত তাদের মাইনে মাসিক বেতন আট হাজার দশ হাজার কোন কোন মাদ্রাসায় আরো কম চার হাজার পাঁচ হাজার টাকা বেতনে তারা চাকরি করে আলহামদুলিল্লাহ বেতনের জন্য তারা চাকরি করে না যেই সমাজে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আট ঘন্টার ডিউটি করলে সরকারি চাকরিজীবীরা ষাট সত্তর হাজার টাকা বেতন পায় আবার বছরের এই মাথায় ওই মাথায় নতুন পে স্কেল ঘোষণার মাধ্যমে পনেরো বিশ হাজার টাকা করে প্রতি বছর তাদের বেতন বাড়ে আলহামদুলিল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের এই সমাজে যারা অন্যান্য অন্যান্য আয়ের উৎস অবলম্বন করেছে অন্যান্য পথে যারা উপার্জন করে তারা লক্ষ টাকা উপার্জন করে যেই মানের জিন্দগি যাপন করে কোরআনের খেদমতের বরকতে ওলামায়ে কেরাম মাদারসে কৌমিয়ার খাদেমরা দশ হাজার টাকার মাধ্যমে পাঁচ হাজার টাকার মাধ্যমে তাদের চেয়ে উন্নত জিন্দগি যাপন করে মোহতারাম হাজরিন এটা হলো ব্যক্তিগত জীবনে ইমান এবং তাকওয়ার সুফল আল্লাহ আকরাবুল আলমিন ব্যক্তির জীবন থেকে পারিবারিক জীবন থেকে ইমান এবং তাকবার মাধ্যমে এভাবেই মানুষের অর্থনৈতিক চাহিদা পূরণ করতে পারেন ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন দিতে পারেন আল্লাহ পাক বরকতের মাধ্যমে মানুষের জিন্দগির সমস্ত চাহিদাগুলো পূরণ করতে পারেন কথা ঠিক না বে ঠিক মোহতারাম হাজরিন দ্বিতীয় আলোচনা সংক্ষিপ্ত কথা শুধু ব্যক্তির জীবন নয় একটি জাতির জীবন থেকেও একটি জাতির জীবনেও অর্থনৈতিক সমৃদ্ধি বিশ্ব দরবারে অর্থনৈতিক সমৃদ্ধশালী জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো এই যে বিষয় পৃথিবীতে কোনো মুসলিম জাতি যদি বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাহলে ইমান এবং তাকওয়া ছাড়া বিকল্প কোনো পথে সেটা সম্ভব নয় আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় একেবারে A to Z class one থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত আমাদের জাতীয় সমস্যা হিসেবে কিছু বিষয়কে চিহ্নিত করা হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বের সাথে সবচেয়ে বেশি যেই বিষয়টাকে আমাদের শিক্ষা এবং জাতীয় ব্যবস্থায় চিহ্নিত করা হয়েছে এটা আমার প্র্যাকটিক্যাল লেখাপড়া করে দেখা আমার অভিজ্ঞতার বিষয় আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় ক্লাস ওয়ান থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত জাতীয় উন্নতির অন্তরায় হিসাবে প্রত্যেকটা জায়গায় সাব্যস্ত করা হয়েছে একই জিনিস সেটার নাম হলো পপুলেশন কি জিনিস পপুলেশন মানে হলো জনসংখ্যা তারা বলতে চায় জনসংখ্যা এটাই হলো জাতীয় উন্নতির পথে অন্তরায় এই জন্য রাষ্ট্রীয় পলিসি শিক্ষা ব্যবস্থার পলিসি হলো এই মানুষের মধ্যে এই চিন্তা সৃষ্টি করো মানুষের মধ্যে মানসিকতা গড়ে তোলো যেন পপুলেশন জনসংখ্যা যেন হ্রাস পাওয়া যায় এই জন্য আগে এক সময় মানুষের ঘরে সন্তান বেশি হতো সংসারে চারজন পাঁচজন সাতজন সন্তান হতো তারপরে তারা ফ্যামিলি প্ল্যানিং ল পাশ করলো ফ্যামিলি প্ল্যানিং ল পাশ করে স্লোগান আবিষ্কার করলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট তারপরে তারা আরো উন্নতি করলো উন্নতি করে পরবর্তী স্লোগান আপডেট দিল ছেলে হোক মেয়ে হোক সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট সন্তানের মতো সন্তান একটা হলেই দুইটা থেকে নামলো কয়টায় একটায় অর্থাৎ আস্তে আস্তে দেশ এবং জাতির উন্নয়ন ঘটতেছে আর সন্তানের সংখ্যা আস্তে আস্তে কমতেছে এখন পরবর্তী উন্নতির ধাপে কি স্লোগান আসতে পারে সেই বিষয়টা নিয়ে আমি শঙ্কিত হয়তো কিছুদিন পরে আমাদের ফ্যামিলি প্ল্যানাররা তারা নতুন স্লোগান আবিষ্কার করবে তারা নতুন আপডেট দিবে ছেলে হোক মেয়ে হোক কোনো সন্তানেরই দরকার নাই বুড়া বুড়ি একসঙ্গে থাকাই যথেষ্ট এরপরে যদি তারা আরো উন্নতি করে তাহলে পরবর্তী উন্নতির ধাপে স্লোগান যেটা আসতে পারে সেটা এই হতে পারে আমার আশঙ্কা আল্লাহ ভালো জানেন আমার আশঙ্কা তৃতীয় ধাপের স্লোগান হবে ছেলে হোক মেয়ে হোক কোনো সন্তানের দরকার নাই বুড়ো বুড়িও একসঙ্গে থাকার দরকার নাই একজন আর একজনকে খুন করে একা থাকাই যথেষ্ট মোহতারাম হাজরিন আজকের এই শিক্ষা ব্যবস্থার উপর দাঁড়িয়ে আমি কথা বলতে চাই আজকের এই ঐতিহাসিক মঞ্চ থেকে আমি একটি কথা বলতে চাই জনসংখ্যাকে দোষ দিয়ে লাভ নাই পপুলেশনকে দোষ দিয়ে লাভ নাই জনসংখ্যা আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া নিয়ামত আল্লাহর এই নিয়ামতকে ইউটিলাইজ করা আল্লাহর এই নিয়ামতের সদ্ব্যবহার করার দায়িত্ব হলো জাতির আল্লাহর এই নিয়ামতের সদ্ব্যবহার করবার দায়িত্ব হলো সরকারের আল্লাহর এই নিয়ামতের সঠিক এবং সদ্ব্যবহার করবার দায়িত্ব হলো জাতির অভিভাবকদের যেমন মাটি উর্বর মাটি কার দান কার দান উর্বর মাটি আল্লাহ রব্বুল আলমিনের দান এই দানের বদনাম করে লাভ নাই উর্বর মাটিকে যদি আপনি পতিত জমি হিসেবে ফেলে রাখেন যতই উর্বর মাটি হোক সেখান থেকে কোনো উন্নত মানের ফল ফসল পাওয়া সম্ভব নয় কিন্তু উর্বর মাটিতে যদি আপনি ফসল ফলান তাহলে সেই মাটি থেকে আপনি সোনার ফসল ঘরে তুলতে পারবেন কথা ঠিক না বে ঠিক মোখতারাম হাজরিন কোনো জাতি যদি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সোনার উর্বর মাটিকে পতিত ফেলে রেখে আল্লাহর উপর দোষ প্রদান করে তাহলে সে জাতির মতো এবং সে জাতির অভিভাবকদের মতো গর্দব এবং বেকুব কেউ থাকতে পারে না আমি সে কথাই বলতে চাই উর্বর জমিন উর্বর ভূমি যতটা মূল্যবান সম্পদ এই পৃথিবীতে অনেক সম্পদ আছে এই পৃথিবীতে খনিজ সম্পদ একটা সম্পদ এই পৃথিবীতে সোনারূপাও সম্পদ এই পৃথিবীতে পেট্রোল এবং ডলারও সম্পদ এই পৃথিবীতে মূল্যবান হীরা জহরত মণিমুক্ত সম্পদ এই পৃথিবীতে ফল ফসল ও সম্পদ তাম সম্পদকে যদি এক পাল্লায় রাখা হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদের নাম হলো মানব সম্পদ কি নাম প্রশ্ন হলো মানব সম্পদ হয় কি করে মানব সম্পদ আসমান থেকে তৈরি হয় না ওই যে পপুলেশনের কথা বলা হয়েছে জনসংখ্যা বলা হচ্ছে জাতীয় উন্নয়নের পথে অন্তরায় হলো জনসংখ্যা আমরা বলতে চাই জাতীয় উন্নয়নের পথে জনসংখ্যা যদি অন্তরায় হয়ে থাকে এটা রাষ্ট্রের ব্যর্থতা এটা রাষ্ট্রীয় পলিসির ব্যর্থতা এটা সরকারদের ব্যর্থতা এটা জাতির অভিভাবকদের ব্যর্থতা তোমরা আমাদের এই পপুলেশন আমাদের এই জনসংখ্যাকে যথাযথ মূল্যায়ন করো এই জনসংখ্যাকে তোমরা মানব সম্পদে রূপান্তর করো কিসে রূপান্তর যদি মানব সম্পদে রূপান্তর করা হয় তাহলে যে দেশে যত বেশি মানব সম্পদ সেই দেশ বিশ্ব দরবারে তত বেশি সমৃদ্ধশালী জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমার দেশে যখন সাত কোটি মানব সম্পদ ছিল সেই তুলনায় যদি পনেরো কোটি মানব সম্পদ হয় দেশের অর্থনীতির উন্নয়ন আরো বেশি হবে পনেরো কোটির জায়গায় যদি মানব সম্পদ বিশ কোটি হয় দেশের উন্নয়ন আরো বেশি হবে পনেরো কোটির ত্রিশ কোটির জায়গায় মানব সম্পদ যদি তিরিশ কোটি হয় আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো দেশের কোনো ক্ষতি হবে না বরং দেশ আরো অধিক হারে অগ্রসর হয়ে যাবে প্রশ্ন করতে পারেন জনসংখ্যা মানব সম্পদে রূপান্তর হয় কিভাবে মোহতারাম হাজরিন জনসংখ্যা মানব সম্পদে রূপান্তর হওয়ার জন্য আজকের পাশ্চাত্য তারা অনেকগুলো থিওরি দিয়েছে পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা থেকে মানব সম্পদ উন্নয়নের জন্য আমরা তিনটা থিওরি পেয়ে থাকি এক নম্বর থিওরি হলো এডুকেশনাল ডেভেলপমেন্ট শিক্ষার উন্নয়ন দুই নম্বর হলো টেকনিক্যাল প্রোগ্রেস দুই নম্বর হলো ট্রেনিং ফ্যাসিলিটিস টেকনিক্যাল এবং ট্রেনিং ফ্যাসিলিটিস প্রযুক্তি এবং ট্রেনিং এর উন্নয়ন আর তিন নম্বর তথ্য আমরা তাদের কাছ থেকে পাই থিওরি সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ অভিজ্ঞতা এবং কাজের দক্ষতার উন্নয়ন শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা এই তিন উন্নয়নের মাধ্যমে আজকের পাশ্চাত্য জগৎ কথা বলতে চায় যে একটি পপুলেশনকে মানব সম্পদে রূপান্তর করা যায় জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা যায় পপুলেশনকে হিউম্যান রিসোর্সে রূপান্তর করা যায় জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা যায় মোহতারাম হাজরিন আমি বিনয়ের সঙ্গে বলতে চাই শিক্ষার উন্নয়নের দ্বারা জনসংখ্যা মানব সম্পদ হয় কথা ঠিক আছে ট্রেনিং এর উন্নয়নের দ্বারা জনসংখ্যা মানব সম্পদ হয় এ কথাও ঠিক আছে দক্ষতা এবং অভিজ্ঞতার উন্নয়নের দ্বারা জনসংখ্যা মানব সম্পদ হয় এ কথাও ঠিক আছে তবে এ কথার পরে এসে আমি বলতে চাই দুনিয়ার ইউরোপ আমেরিকা দুনিয়ার পাশ্চাত্য জগৎ দুনিয়ার বস্তুবাদী সভ্যতার জ্ঞান গবেষণা যেখানে এসে মুখ থুবড়ে পড়ে গেছে সেখান থেকে মানব সভ্যতাকে আরো ঊর্ধ্বে তুলে নিয়ে যাওয়ার জন্য মানবতার হাত ধরে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য একমাত্র হাত ছানি দিয়ে ডাক দিয়েছে আল কোরআন আল কোরআন বলেছে শুধু শিক্ষা দিয়ে হবে না শুধু ট্রেনিং দিয়ে হবে না শুধু দক্ষতার উন্নয়ন দিয়ে হবে না বরং শিক্ষা ট্রেনিং এবং দক্ষতার সঙ্গে যদি মানব সম্পদের উন্নয়ন করতে চাও তাহলে ইমান এবং তাকবা ভিত্তিক নৈতিকতার উন্নয়ন প্রয়োজন মোহতারাম হাজরিন আমি এই কথার ছোট্ট এক্সাম্পল দিয়ে আলোচনা সমাপ্তির দিকে যাব শিক্ষা যদি থাকে ইমান তাকবা নাই ট্রেনিং আছে ইমান তাকুয়া নাই দক্ষতা আছে ইমান তাকুয়া নাই তাহলে এর কি ফলাফল ঘটতে পারে আমরা আমাদের প্রত্যেকের প্রত্যক্ষ দর্শন প্রত্যেকের প্রত্যক্ষ দেখা বাস্তব অভিজ্ঞতা যদি আমরা একটু আলোচনা করি আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে মনে করেন একজন মানুষ শিক্ষা অর্জন করে নাই সে অশিক্ষিত কোনো ট্রেনিং পায় নাই ট্রেনিংহীন কোনো দক্ষতার উন্নয়ন তার হয় নাই সেই মানুষটা অদক্ষ শিক্ষা নাই দীক্ষা নাই দক্ষতা নাই যোগ্যতা নাই ট্রেনিং নাই এমন একটা অশিক্ষিত মূর্খ গ্রামের মানুষ সেই মানুষটা যদি গ্রামে থাকে তাহলে সে হয়তো বেশির চেয়ে বেশি বেকার হবে কি হবে বেকার হবে বেকার হয়ে সে কি করবে সর্বোচ্চ সে কি করতে পারে সর্বোচ্চ আমরা ধরে নিতে পারি সে যা করতে পারে সেটা হলো চুরি করতে পারে কি করতে পারে চুরি করতে পারে একজন অশিক্ষিত অদক্ষ ট্রেনিংহীন মানুষ যদি চোর হয়ে যায় তাহলে আমাদের দেশে তাকে বলবে সিসকে চোর অথবা ঢাকার আঞ্চলিক ভাষায় বলবে স্যাসরা চোর কি বলবে স্যাসরা চোর অথবা সিসকে চোর এই ধরনের সিসকে এবং স্যাসরা চোর আমাদের পঞ্চান্ন হাজার বর্গ মাইলের গ্রামে গঞ্জে অসংখ্য অগণিত আছে কথা ঠিক না ঠিক এই সিসকে এবং স্যাসরা চোররা কি করে কোনোদিন মসজিদ থেকে কোনো মুসল্লির এক হাজার দেড় হাজার টাকা দামের জুতা চুরি করে কোনোদিন কোনো মাঠে ঘাটে কোনো মার্কেটে বাজারে কোনো বাস স্ট্যান্ডে কোনো মানুষের পকেট মারি করে চার হাজার পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে যায় অথবা কোনোদিন কোনো দোকানপাটে চুরি করে দশ হাজার পনেরো হাজার টাকার সম্পদ চুরি করে নিয়ে যায় সর্বোচ্চ চুরি করলে হয়তো কোনো বাড়ির শীত কেটে সেখান থেকে বাড়ির মূল্যবান কিছু সম্পদ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার সম্পদ চুরি করে কথা ঠিক না বেঠিক মোহতারাম হাজরিন তাহলে আমরা পেলাম যদি শিক্ষা না থাকে ট্রেনিং না থাকে দক্ষতা না থাকে তাহলে সে একটা সেসরা এবং সিসকে চোর হবে আর সেই সিসকে চোর মানুষের চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চুরি করতে পারে মোখতারাম হাজরিন এবার আসেন তার উল্টো পিঠটা যদি আমরা দেখতে চাই একজন মানুষের শিক্ষার কোনো অভাব নাই সে হায়ার এডুকেটেড পার্সন তার triple M A double doctorate আছে প্রশিক্ষণের কোনো অভাব নাই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে উন্নততম সমস্ত প্রশিক্ষণ তার আছে দক্ষতার কোনো অভাব নাই ডিজিটাল প্রযুক্তির উপর তার দক্ষতা আছে তার আইটি সেকশন ইনফরমেশন টেকনোলজির দক্ষতা আছে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার পরিচালনা করতে পারে ডিজিটাল প্রযুক্তির সমস্ত দক্ষতা তার আছে অদস্তব শিক্ষা আছে প্রশিক্ষণ আছে দক্ষতা আছে কিন্তু ইমান নাই তাকওয়া তার অন্তরের মধ্যে নাই তাহলে সে কি হতে পারে এই কথা বোঝাবার জন্য আমাকে চীন জাপান ভারত যেতে হবে না আমার এই সোনার বাংলাদেশ তার জ্বলন্ত দৃষ্টান্ত সেই লোকটা ষোলো কোটি মানুষের তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা উপার্জিত হওয়ার পর জাতীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক করে উঠবে সেই বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ শিক্ষিত উচ্চ ট্রেনিং প্রাপ্ত ডিজিটাল শিক্ষিত চোররা এক রাতে আটশো কোটি টাকা চুরি করে নিয়ে যাবে কাজে আমাদের পরিষ্কার কথা হলো আজকেই শিক্ষার অনেক উন্নয়ন আমরা দেখেছি ট্রেনিং এর অনেক উন্নয়ন আমরা দেখেছি আমরা দক্ষতার অনেক উন্নয়ন দেখেছি উচ্চ শিক্ষা উচ্চ ট্রেনিং আর উচ্চ দক্ষতা আমাদের জাতিকে দুর্নীতিবাজ এক শ্রেণীর সরকারি আমলা উপহার দিয়েছে মোহতারাম হাজরিন আমার বাংলাদেশের ইতিহাস পড়ুন আমার সোনার বাংলাদেশ আল্লাহর দেওয়া নিয়ামতের দেশ খানজাহান আলীর পবিত্র বাংলাদেশ শাহজালাল সামাকদুমদের পবিত্র এই বাংলাদেশ বিশ্ব দরবারে পাঁচ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক জোগাড় করেছে পরপর পাঁচবার আমাদের বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হলো দুর্নীতিতে ও দোস্ত এই দুর্নীতিগুলো কারা করে আর দুর্নীতিগুলো কি পরিমাণ করে শুধুমাত্র এক অর্থ বছর জুলাই টু জুন এক অর্থ বছরে দুর্নীতিগ্রস্ত দুর্নীতি দমন কমিশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সবচেয়ে বড় লস যেই খাতটায় হয় সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতি যেই খাতে হয় সেই খাতির নাম সেই খাতের সেই খাতের নাম হলো দুর্নীতির খাত আর এক বছরে আমার কমিশনার বাংলাদেশ থেকে কম করে হলেও দুর্নীতিগ্রস্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী সাড়ে বারো হাজার কোটি টাকা চুরি হয় শুধুমাত্র দুর্নীতির কারণে আমি জিজ্ঞাসা করতে চাই দুর্নীতিগুলো কারা করে অশিক্ষিত মানুষরা এই দুর্নীতিগুলো কারা করে রিক্সাওয়ালা ভ্যান চালকরা এই দুর্নীতিগুলো কারা করে রাস্তাঘাটের চেষ্টা এই দুর্নীতিগুলো কারা করে গ্রামগঞ্জের যারা শীত কাটা চোরেরা এই দুর্নীতিগুলো করে আমাদের দেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা জাতীয় উন্নয়নের পিছনে তাই শিক্ষার অভাব মূল দায়ী নয় জাতীয় উন্নয়নের পিছনে ট্রেনিং এর অভাব মূল দায়ী নয় জাতীয় উন্নয়নের পিছনে দক্ষতার অভাব মূল দায়ী নয় জাতীয় উন্নয়নের পিছনে সবচেয়ে বড় দায়ী হলো আমার দেশের দুর্নীতি চরিত্রহীনতা কাজে আমরা বলতে চাই আমরা বলতে চাই পপুলেশন আমাদের দেশের প্রধান সমস্যা নয় জনসংখ্যা আমার দেশের প্রধান সমস্যা নয় আমার দেশের প্রধান সমস্যা হলো করাপশন আর দুর্নীতি প্রশ্ন আসতে পারে এই দুর্নীতি দূর হবে কিভাবে মোহতারাম হাজরিন জাতিকে যদি আমরা উন্নত জাতি হিসেবে গড়তে চাই উপায় একটাই দুর্নীতিমুক্ত একটা জাতি গড়তে হবে কথা ঠিক না ঠিক দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেই দুর্নীতি দূর হয় না অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে অন্ধকারের বিরুদ্ধে কামান দাগালে অন্ধকার দূর হয় না অন্ধকারের বিরুদ্ধে গুলি নিক্ষেপ করলে অন্ধকার দূর হয় না অন্ধকারের বিরুদ্ধে পুলিশ আর র্যাব নিয়োগ করলে অন্ধকার দূর হয় না অন্ধকার দূর করতে হলে তোমাকে আলো প্রজ্বলিত করতে হবে আলো ছাড়া পৃথিবীতে অন্য কোন শক্তির মাধ্যমে অন্ধকার দূরীভূত করা যায় না আমার দেশের প্রধান সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি দূর করতে চাও র্যাব দিয়ে হবে না দুর্নীতি যদি দূর করতে চাও আর্মি দিয়ে হবে না দুর্নীতি যদি দূর করতে চাও পুলিশ দিয়ে হবে না দুর্নীতি যদি দূর করতে চাও ইমান এবং তাকওয়া ভিত্তিক নৈতিকতার শিক্ষা ব্যবস্থা প্রয়োজন আল্লাহ কাজী আজ আলামিন সংস্থার আল্লামা আহমদ শফির বরকত প্রসিত আল্লাহ এই হাটহাজারি জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার বরকত পরশিত এই পবিত্র মঞ্চ থেকে শাইকুল হাদিসের সন্তান হিসেবে আজ আমরা একটি দাবি উত্থাপন করতে চাই সে দাবি হলো এই ১৬ কোটি মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফালানো ট্যাক্সের পয়সা দিয়ে যে দেশ চলে ষোলো কোটি মুসলমানদের তিল তিল করে উপার্জিত সম্পদের ট্যাক্সের পয়সা দিয়ে যে সরকার চলে ষোলো কোটি মেহনতি মানুষের শতকরা নব্বই ভাগ মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে যে দেশের শিক্ষা মন্ত্রণালয় চলে আমার এবং তোমার বাংলার প্রত্যন্ত অঞ্চলের দুঃখিনী মুসলমানদের মায়েদের তিল তিল করে উপার্জিত সম্পদের ট্যাক্সের পয়সা দিয়ে যে দেশের শিক্ষা মন্ত্রণালয় চলে শিক্ষা ব্যবস্থা চলে পাঠ্যপুস্তক মুদ্রণ করা হয় শিক্ষক শিক্ষিকাদের বেতন প্রদান করা হয় সেই দেশে ইমান এবং তাকওয়াকে মাইনাস করে কোরআন সুন্না ভিত্তিক শিক্ষাকে উপেক্ষা করে আমার দেশের স্কুল কলেজ সহ জাতীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মহীন কোন শিক্ষা চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না আখেরি পায়গাম হলো আমার দুটি কথা দুই কথা হলো আমার আখেরি পায়গাম জাতীয় উন্নয়ন যদি করতে চাও ইমান এবং তাকবার ভিত্তিতে ইথিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে উন্নত নৈতিকতার আদর্শে উজ্জীবিত একটি সোনার বাংলাদেশ যদি করতে চাও তাহলে আমাদের স্পষ্ট দুই দফা প্রস্তাব এক নম্বর হলো উন্নত একটি শিক্ষা ব্যবস্থা চাই দুই নম্বর হলো উন্নত আদর্শে উন্নত চরিত্রে আখলা চরিত্রে আল্লাহওয়ালা খোদা ভীরুতার চরিত্রে উজ্জীবিত একদল আল্লাহওয়ালা খোদা ভীরু মানুষ চাই কথা ঠিক একটি ইমান এবং তাকবর ভিত্তিতে বলিয়ান উজ্জীবিত শিক্ষা ব্যবস্থা চাই কথা ঠিক না বেঠিক কাজেই এই পয়েন্ট থেকে আমি বলতে চাই আমার দেশের শিক্ষা ব্যবস্থা ও দস্ত আজ বাংলাদেশের বিজয়ের মাস ডিসেম্বরের মাসে একথা আমাদের বলতে কোনো দ্বিধা নাই এক সাগর রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জন করেছিল আমাদের পূর্বসূরেরা নয় মাসের মুক্তি সংগ্রাম করেছিল উনিশশো একাত্তরে জাতীয় নির্বাচনে বিজয় অর্জিত হয়েছিল উনিশশো সত্তরে গণ অভ্যুত্থান হয়েছিল উনিশশো উনসত্তরে চার দফা ছয় দফার ভিত্তিতে ছয় দফার ভিত্তিতে আপনার কোয়ালিশন সরকার গঠিত হয়েছিল উনিশশো চৌষট্টিতে ভাষা আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে ভাষা শাহাদাতের মাধ্যমে তার আগে উনিশশো সালে ব্রিটিশ বিতরণের মাধ্যমে উনিশশো সাতচল্লিশের আগে উনিশশো সালে রেশমি রুমাল আন্দোলনের মাধ্যমে রেশমি রুমাল আন্দোলনের আগে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহী জনতার এক বুকের তাজা রক্তের মাধ্যমে আঠারোশো ছেষট্টির আগে আঠারোশো বিশ সালে বালাকোটের রণাঙ্গনের মাধ্যমে অধস্ত আঠারোশো বিশ সালের আগে সতেরোশো তিপ্পান্ন সালে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলহের ঐতিহাসিক ফতোয়ার মাধ্যমে স্বাধীনতার সংগ্রামের সূচনা হয়েছিল দুই সতেরো বছর কত বছর দুই সতেরো বছর মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যে দেশটা আমরা স্বাধীন করেছিলাম আজ বড় দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয় আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি আর একটি স্বাধীন পতাকা পেয়েছি কিন্তু স্বাধীন জাতিসত্তা আজ পর্যন্ত আমরা গড়তে পারি নাই তার কারণ একটা জাতির যতগুলো মৌলিক বুনিয়াদ তার মধ্যে এক নম্বর হলো শিক্ষা ব্যবস্থা দুই নম্বর হলো বিচার ব্যবস্থা তিন নম্বর হলো সমাজ ব্যবস্থা চার নম্বর হলো শাসন ব্যবস্থা পাঁচ নম্বর হলো অর্থ ব্যবস্থা ও বাংলাদেশের মুসলমান আজকে শহীদদের নাম নিয়ে মুক্তিযোদ্ধা শহীদদের নাম নিয়ে আজকে বড় আক্ষেপ নিয়ে বাংলার এক আত্মাভিমানী সন্তান হিসেবে বলতে চাই আজ আমাদের শিক্ষা ব্যবস্থা গোলামি আমলের ব্রিটিশ পরবর্তীত শিক্ষা ব্যবস্থা আজ আমাদের বিচার বিচার ব্যবস্থা গোলামীর আমলের ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আজ আমাদের সমাজ ব্যবস্থা ব্রিটিশের গোলামীর শাসন ব্যবস্থা আজ আমাদের অর্থ ব্যবস্থা ব্রিটিশের আমলের গোলামীর অর্থ ব্যবস্থা আজ আমাদের সমাজ ব্যবস্থা ব্রিটিশের আমলের গোলামীর সমাজ ব্যবস্থা কাজে মুক্তিযুদ্ধের সন্তানেরা মুক্তিযোদ্ধাদের সন্তানেরা আরেকবার বজ্র মুষ্টি হাতে একবার স্লোগান তুলতে হবে ব্রিটিশ প্রবর্তিত গোলামীর শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যবস্থা বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা সমাজ ব্যবস্থা মুক্তিযুদ্ধের সন্তানেরা শাহ আব্দুল আজিজের সন্তানেরা হোসাইন আহমদ মাদানির সন্তানেরা আল্লামা আহমদ শফির উত্তর সুরীরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও বঙ্গোপসাগরে ভাসিয়ে মোহতারাম হাজরিন পরিষ্কার আমাদের পয়গাম হলো এই আমাদের অর্থ দিয়ে আমাদের টাকা পয়সা দিয়ে আমাদের মাথার ঘাম পায়ে ফালানো ট্যাক্সের পয়সা দিয়ে যে দেশে সরকারি পুস্তক ছাপানো হবে পাঠ্য পুস্তক ছাপানো হবে আমাদের পয়সা দিয়ে স্কুল কলেজের ভবনগুলো নির্মিত হবে এদেশের মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থাগুলো চলবে যেই শিক্ষা মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে চলবে সেই শিক্ষা ব্যবস্থা থেকে চার খলিফার জীবন চরিত্রকে বাদ দিয়ে মহানবীর বিদায় হজের ভাষণকে বাদ দিয়ে আর সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে সেরকি এবং সেরকি পত্তলিকতাবাদী পাঠা বলি দেওয়ার পদ্ধতি শিক্ষা দেওয়া হবে ঘোষণা করতে চাই পাঠা বলি দেওয়ার পদ্ধতি সম্বলিত বিদায় হজের শিক্ষাকে বাদ দিয়ে কোন পাঠ্যপুস্তক টেকনাফ থেকে তেঁতুলিয়ায় চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না আমাদেরকে ক্ষমা করবেন আমাদেরকে মাফ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা টিওনের কাছে স্মারকলিপি দিয়েছি হেফাজতে ইসলামের পক্ষ থেকে আল্লামা আহমদ শফির পক্ষ থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দশজন আলেম দিন মাননীয় প্রধানমন্ত্রীর দরবার পর্যন্ত গিয়ে পাঠ্যপুস্তকের এই সকল ভুয়া ভণ্ডামি জালিয়াতি সম্পর্কে সতর্ক করে এসেছেন আমরা বুঝতে চাই আমাদের সরকার আন্তরিক সরকার দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত এই সুযোগে কালা ইন্দুর কিছু সরকারের মধ্যে ঢুকে পড়েছে শিক্ষা মন্ত্রণালয় নাস্তিক মুরতাদের আস্ফলন শুরু হয়েছে পরিষ্কার বলতে চাই আল্লামা আহমদ শফির প্রস্তাবকে উপেক্ষা করে কোন পাঠ্য পুস্তক যদি শাহজালালের বাংলায় চলতে দেখা যায় টেকনাফ থেকে তেতুলিয়ায় নতুন মুক্তিযুদ্ধ হবে নতুন মুক্তিযুদ্ধ হবে নতুন মুক্তিযুদ্ধ হবে দুই নম্বর কথা হলো এই উন্নত জাতি গঠন হওয়ার জন্য আদর্শ খোদা ভীরু আহলুল্লাহ এবং রিজা আল্লাহ আল্লাহওয়ালা মানুষদের দরকার আছে না নাই এদেশে মুফতি ফাইজুল মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলী জন্ম হয়েছিল বলে এদেশের মানুষ আল্লাহ রসুলের নাম নিতে জানে এদেশে খতিবে আজমের জন্ম হয়েছিল বলে এদেশে এখনো ইসলাম টিকে আছে এদেশে আল্লাহ হাফিজ হুজুরের জন্ম হয়েছিল বলে এখনো পর্যন্ত প্রশাসনে ইঞ্জিনিয়ার হামিদুর রহমানদের মতো হাফিজির সহবত প্রাপ্ত শোনার মানুষ তৈরি হয়েছে এদেশে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তৈরি হয়েছে হয়েছিল বলে জাতীয় ব্যবস্থায় এখনো কিছু শোনার মানুষ আছে এদেশের কোনো এদেশের কোনো স্কুল কলেজ উপহার দিতে পারে নাই হাফিজ হজুর তৈরি করেছে কওমি মাদ্রাসা শামসুল হক ফরিদপুরি জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে তৈরি হয় নাই শামসুল হক ফরিদপুরি তৈরি হয়েছে কওমি মাদ্রাসায় খতিব আজম জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে তৈরি হয় নাই খতিব আজম তৈরি হয়েছে কওমি মাদ্রাসায় মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই তৈরি হয়েছে কওমি মাদ্রাসায় আল্লামা আহমদ শফি তৈরি হয়েছে কওমি মাদ্রাসায় এই মাদ্রাসাওয়ালারা আছে বলেই এখনো পর্যন্ত তাদের সংস্পর্শে এসে দুর্নীতিবাজ কিছু লোক সৎ পথে আসে এখনো পর্যন্ত কিছু কিছু চোর বাটপার তারা সৎ পথে আসে তবলিকওয়ালাদের মেহনত আছে ওলামায় গ্রামের খানকার মেহনত আছে বলেই এখনো পর্যন্ত এক চিল্লার তিন চিল্লা দিয়ে কিছু ভালো মানুষ এই চোর বাটপার সমাজ থেকে শোনার মানুষ তৈরি হয় কাজে পরিষ্কার ভাষায় আমাদের বক্তব্যটা শুনে রাখেন কমি মাদ্রাসা কোনো দান দক্ষিণা চায় না কমি মাদ্রাসা কোন সরকার কোন রাষ্ট্রের ভিক্ষা চায় না যদি পারেন দূর থেকে সহযোগিতা করেন কোনো আফসোস নাই আপনাদের মতো আপনারা কিভাবে সহযোগিতা করবেন আপনাদের ব্যাপার কিন্তু কমি মাদ্রাসার অঙ্গনে কোনো সরকারকে প্রবেশ করতে দেওয়া হয় না দেড়শত বছর পর্যন্ত আঠারোশো ছেষট্টি সালে জন্ম নেওয়া দারুল দেওবন্দের আঙ্গিনায় আজও পর্যন্ত কোনো সরকার ঢুকতে পারে নাই দারুল দেওবন্দের আঙ্গিনায় আজও পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশ ভারত পাকিস্তান সরকার কোন সরকার হস্তক্ষেপ করতে পারে নাই আমরা বলতে চাই দেড়শো বছর যেভাবে স্বাধীন আছি মাথা উঁচু করে স্বকীয়তা নিয়ে বেঁচে আছি যতদিন বেঁচে থাকবো মাথা উঁচু করে কোরআন সুন্নার শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা নিয়ে আমরা টিকে থাকতে চাই যদি সোনার মানুষ গড়বারে মাদ্রাসাগুলোকে নিয়ে কোনো দুরভিসন্ধি আটা হয় সোনার মানুষ গড়বার কমি মাদ্রাসাকে ছলে বলে কৌশলে নিয়ন্ত্রণ করে এর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবার কোন সুদূর প্রসারী চক্রান্ত করা হয় আমি আল্লাহ আহমদ শফির ধন্য মাটির সন্তানদের কাছে জিজ্ঞাসা করতে চাই সেজন্য যদি আল্লাহ আহমদ শফি ডাক দেন তার হাতকে শক্তিশালী করবার জন্য তিনি যা বলবেন তাই করতে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে সাহায্য এদেশের কমি মাদ্রাসা আছে বলেই এদেশের ওলামা একরাম আছে বলেই এদেশে আল্লাহ আহমদ শফিরা আছে বলেই এদেশে হেফাজতে ইসলাম আছে বলেই এখনো বাংলাদেশের মান সম্মান টিকে আছে বাংলাদেশের সীমান্তের ওপারে মানবতার ভয়াল বিপর্যয় আজ আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞের শিকার বাংলাদেশে বাংলাদেশে না কত কত মানব কত মানবাধিকার রক্ষাকারী সংস্থা আছে আমরা তো দেখি বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো কত মানবাধিকার সংস্থা ছিল রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরচিত হামলার পর মানবাধিকার সংস্থাগুলো মুখের মধ্যে পায়খানার কুলু পেটে বসে আছে বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল আছে না নাই কত বড় বড় রাজনৈতিক দল ক্ষমতার মারামারি নিয়ে মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পারো ক্ষমতার গদি রক্ষা রাখবার জন্য গদি রক্ষার গদি দখল করবার জন্য ক্রস ফায়ারের মাধ্যমে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করতে পারো আজ যখন বার্মার ওপারে বাংলাদেশের সীমান্তে মানবতার আত্মহাহাকার শুনতে পাওয়া যায় টেকনাফ থেকে তেতুলিয়া কৌমি মাদ্রাসা ছাড়া রাজপথে স্লোগান দেওয়ার মতো তার কোনো মানুষ খুঁজে পাওয়া যায় এদেশে আল্লাহ মাহমুদ শফি ডাক দিয়েছেন হেফাজতে ইসলাম মাঠে নেমেছে বলেই টেকনাফ থেকে তেতুলিয়ায় রোহিঙ্গা মুসলমানদের পক্ষে আজকে গণসচেতনতা তৈরি হয়েছে আমরা বলতে চাই এই মানবতার পক্ষে আমরা আছি এবং থাকব কথা ঠিক নেবে ঠিক আমরা সীমান্ত মানি সীমান্তকে শ্রদ্ধা করি কিন্তু আমাদের পরিষ্কার ঘোষণা যেই সীমান্ত মানবতা চেনে না যেই সীমান্ত মানুষের হাহাকার শুনতে পায় না আমাদের প্রস্তুতি হলো সেই সীমান্ত ভেঙ্গে গুড়িয়ে দেব সীমান্ত একটু বসেন সময় কম ওলামা একরাম ডাক দিয়েছেন ও দোস্ত আর একটা কথা না বললেই নয় যেই পত্তলিকতার বিরুদ্ধে আজকে আমরা কথা বলেছি যেই হাইকোর্টের ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে সংগ্রাম করে শাইকুল হাদিস মুফতি আমিনীরা মাসের পর মাস কারারুদ্ধ হয়েছিলেন বাংলার পবিত্র অঞ্চল ছয় শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল আজকে আবার সেই হাইকোর্টকে কলঙ্কিত করবার উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা দেখেছেন হাইকোর্টের সামনে গ্রিকদের সেই প্রাচীন দেবীকে উপস্থাপন করে এথেরিন দেবী উপস্থাপন করবার মাধ্যমে গোটা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর শেরকি এবং শেরকি এবং পত্তলকাতাবাদী একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যদি আল্লামা আহমদ শফি আমাদেরকে ডাক দেন আমরা সে দেবীকে উৎখাত করবার জন্য আমরা হাইকোর্টের পবিত্র চত্বরকে সমস্ত ধরনের অপসংস্কৃতির অপবিত্রতা থেকে পবিত্র করবার জন্য প্রয়োজনে ঢাকার দিকে লং মার্চ করব লং মার্চ করব লং মার্চ করব আর আল্লাহ আহমদ শফি যদি ডাক দেন ও দোস্ত ওলামা একরাম রোহিঙ্গা মুসলমানদের অবস্থার প্রেক্ষিতে ফতোয়া জারি করে দিয়েছেন বাংলাদেশের মুসলমানদের জন্য রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়াইয়ে জিহাদ করা ফরজে আইন হয়ে গেছে ওলামা একরামের দায়িত্ব ফতোয়া দেয়া ওলামা একরাম ফতোয়া দিয়ে দিয়েছেন এই ফতোয়া বাস্তবায়ন করবার দায়িত্ব রাষ্ট্র এবং সরকারের আমরা সরকারকে বলতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে মাথা উঁচু করে সাহসিকতার সঙ্গে আত্মমানবতার পাশে দাঁড়ান যদি জিহাদের ডাক আসে সরকার যদি সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে জিহাদের উদ্যোগ গ্রহণ করে আল্লাহ আহমদ শফির হাতে বায়াত গ্রহণ করে কারা কারা জিহাদে যাবেন কারা কারা জিহাদে যাবেন আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ রবিল আলমী সম্মানিত হাজিরেন বসে পড়ুন সম্মানিত হাজিরেন বসে পড়ুন ইতিমধ্যে আমাদের মাঝে স্টেজে উপস্থিত হয়েছেন শুধু ঢাকা থেকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন জাজাকুমুল্লাহ খায়ের